আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নবী সাল্লা ইসলামের হাদিস যদি কেউ অস্বীকার করেন না মানে সে ইমানদারে হইতে পারবে না আল্লাহ পাক পঁয়ষট্টি নম্বর আয়তে বলে দিচ্ছেন ফালা হাত্তা ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما আল্লাহ রব্বুল আলমিন বলেন আপনার রবের কসম করে বলছে লা ইউমিনুন ওই লোক কোনোদিন ইমানদার হইতে পারে না তাদের নিজেদের মধ্যে যত রকমের বিরোধ হয় ওই বিরোধের ফয়সালাকারী হিসাবে আপনি রাসুল যেই ফয়সালা দিয়ে দিবেন এই পয়সালা পরিপূর্ণরূপে মেনে নিতে কারো মনের ভিতরে যদি দ্বিধা সংকোচ থাকে লাইমিনুন আল্লাহর কসম সে ইমানদার না আল্লাহ নিজে নিজের কসম করতেছেন ফালা ওয়ারাব্বিকা লাইমিনুন আপনার রবের কসম এই লোক কোনোদিন ইমানদার নয় যে লোক নবী সাল্লা সাল্লামের হাদিস মেনে নিতে পারে না এখানে আল্লাহ নিজেই ফতোয়া দিয়েছেন কেউ যদি নবী সাল্লামের হাদিস অস্বীকার করে সে ইমানে নাই সে ইমান থেকে বের হয়ে গেছে নবী সাল্লা সাল্লামের কোনো হাদিস নিশ্চিতভাবে জানার পরে যে এটা নবী সাল্লামের হাদিস মানে এটা যে হাদিসটা সহি এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এটা জানার পরে কোনো মুমিনের একটিয়ার নাই এটাকে মানবে কি মানবে না কেউ যদি বলে যে না এটা সুন্না না এটা হাদিস হাদিস মানা যাবে না সুন্না মানতে হবে তারও ইমান থাকবে না তারও ইখতিয়ার নাই কারণ নবী সাল্লা সাল্লামের হাদিস অবশ্যই মানতে হবে হাদিসেরই একটা অংশ হলো সুন্না হাদিস হলো ব্যাপক আর সুন্না হলো হাদিসের ভিতরেরই একটা অংশ ফকিরা এটাকে ভাগ করছেন কিন্তু মহাদ্দেসেনেরা হাদিস আর সুন্নার মধ্যে কোনো ভাগ করেন নেই এজন্য আমরা হাদিসের যত কিতাব আছে সবগুলার নাম সুনান সুনানে আবুদাউদ সুনান ইবনে মাজা সুনান সাই সুনান হলো সুন্নাতর বহু বসন সুনার বহু বসন সুনান তাহলে কিতাবগুলো হাদিসের কিতাব নাম হলো সুনান তাহলে কি এগুলোর ভিতরে খালি সুন্নত আছে হাদিস নাই সুন্নত আছে হাদিসও আছে আর হাদিস হলো সুন্নতেরই একটা অংশ মানে হাদিসেরই একটা অংশ শূন্য তাহলে মহাদিসের একরাম হাদিস আর সুন্নতের মধ্যে কোনো পার্থক্য করেন নাই এই জন্য আহালুল সন্না আর আহালুল হাদিস দুটা এক জিনিস হাদিস আর সন্ন্যার মধ্যে কোনো পার্থক্য নেই হ্যাঁ, আর যখন আল্লাহ রব্বুল আলমিন এবং আল্লাহ রসুল কোনো ফয়সালা দিবেন খেয়ারা তখন ওই ফয়সালা মেনে নেওয়ার এখতিয়ার কোনো মুমিনের নাই কোন মুমিন পুরুষেরও নাই নারীরও নাই আল্লাহ যদি কোনো সিদ্ধান্ত দেন অথবা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যদি কোনো সিদ্ধান্ত দেন এটা অমান্য করার এখতিয়ার কোনো মুমিন মুমিনাতে না অমান্য যদি করে তখন তার ইমান থাকবে না সে আর মুমিন থাকবে না যে ব্যক্তি আল্লাহর অবাধ্য হবে আল্লাহর রসুলের অবাধ্য হবে সে সুস্পষ্ট গোমরাহির দিকে চলে যাবে তাহলে যিনি নবী সালামকে মানবেন না নবী সালামের হাদিস মানবেন না তিনি ফাকাদ্দল্লা দলা আলম মুবিনা তিনি সুস্পষ্ট গুমরাহির দিকে চলে যাবেন আল্লাহকে মহব্বত করার এবাদত কবুল হওয়ার শর্তই হল নবী সাল্লা ইসলামের এত্তেবা করা আর নবী সালামের এত্তেবা করতে হলে নবী সালামের হাদিস লাগবে না হয় এত্তেবা করবে কিভাবে অনুসরণ করবে কিভাবে সুরা আল ইমরানের একত্রিশ নম্বর আয়ত আল্লাহাক বলছেন রাসুল আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও আল্লাহর আবাদত করতে চাও ফাত্তাবি তাহলে একটা তরিকায় কেয়ামত পর্যন্ত সকল এবাদত চলবে সেই তরিকাটা হলো তরিকায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই তরিকার বাহিরে গেলেই কোনো এবাদত আল্লাহ কবুল করবেন না তাহলে ওই তরিকাটা তরিকায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম জানতে হলেই এবাদতের পদ্ধতি জানতে হলেই নবী সাল্লা ইসলামের হাদিস লাগবেই হাদিস ছাড়া রাসুল সাল্লা ইসলামের এত্তেবা করা কোনো ক্রমে সম্ভব নয় আশি নম্বর আয়তা স্পষ্ট করে বলেন আল্লাহ যে ব্যক্তি আমার করবে সে আমি আল্লাহরই আমার আনুগত্য করা মানে আমি আল্লাহর আনুগত্য করা যেমন সলাত আমরা কিভাবে আদায় করব। এটা তো রাসুল সাল্লাম আমাদেরকে দেখাইছেন সাহাবাই কালামদেরকে দেখাইছেন সাহাবাই কালাম পর্যায়ক্রমে তাবেইনদেরকে দেখাইছেন এভাবে আসছে তাহলে রাসুল সাল্লামের যে পদ্ধতিতে সলাত আদায় করছেন এটাই আল্লাহর পদ্ধতি আল্লাহ পাক জিবরিল আলহিসাল্লামের মাধ্যমে নবী সাল্লা সাল্লামকে শিখেছেন নবী সাল্লা সাল্লাম আমাদেরকে শিখেছেন তাহলে নবী সাল্লাহ সাল্লামের আনুগত্য করাটাই আল্লাহর আনুগত্য আর নবী সাল্লাহ সাল্লামের হাদিস মানতে যদি কেউ অস্বীকার করে তাকে ফেতনা গ্রাস করবে সে বিভিন্ন রকমের ফেতনায় আক্রান্ত হয়ে যাবে এজন্য যুগে যুগে যত ফেতনাবাজ ফেরকা পৃথিবীতে আবির্ভূত হয়েছে তাদের সবার প্রধান সত্র ছিল হাদিস খারেজি মোতাজিলা জাবরিয়া কাদরিয়া যত রকমের ফেতনা বাতিল ফেরকা জমিনে এসেছে সবগুলার মূল শত্রু ছিল হাদিস তারা হাদিসের বিরুদ্ধে অবস্থান নিত কারণ কোরআন কারিম দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করতে পারত কারণ কোরআনে কারিম সংক্ষিপ্ত কোরআনে কারিম ব্যাখ্যামূলক না এজন্য কোরআনের একটা আয়াত দিয়ে আপনি আল্লাপাক বুঝাইছেন একটা আপনি মানুষকে আরেকটাও বুঝাই দিতে পারেন এটা সহজ কোরআনের বিকৃত ব্যাখ্যা করা সহজ কিন্তু হাদিস দিয়ে বিকৃত ব্যাখ্যা করা যায় না কারণ হাদিস তো নিজেই ব্যাখ্যা এটার আর ব্যাখ্যা করা লাগে না এটা যে কেউ হাদিস পড়লে সে নিজেই বুঝে এজন্যই যারা ফেতনা সৃষ্টি করে তারা মানুষকে হাদিস থেকে দূরে রাখে হাদিস পড়তে দেয় না হাদিসের ধারে কাছে যাইতে হবে না কারণ হাদিস পড়লেই সে সত্য জিনিসটা জেনে যাবে হক পেয়ে যাবে এজন্য তার মতবাদটা মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করতে হলে তার সবচেয়ে বড় বাধা হইল হাদিস এজন্যই যুগে যুগে সালাফে সালহীনেরা এটার উপরে জোর দিতেন যে হাদিসকে শক্ত করে ধরো হাদিস ধরলে কোরআন ধরা হয়ে যাবে অটোমেটিক হয়ে যাবে কিন্তু শুধু কোরআন ধরলে দেখা যায় যে হাদিসকে বাদ দিয়ে দিতে পারে আর কোরআনে কারিমের ব্যাখ্যা উল্টাপাল্টা দিতে পারে কিন্তু হাদিস যদি ধরে তখন আর কোরআনে কারিমের ব্যাখ্যা বিকৃত করার কোনো সুযোগ নাই আল্লাপাক সুরান নূরের তেষট্টি নম্বর আয়তে বলছেন যারা আমার রসুলের নির্দেশের বিরোধিতা করে মোখালাফাত করে তাদেরকে সতর্ক থাকা উচিত আন্তসেবাহুম ফেতনাহ তাদেরকে ফেতনা গ্রাস করবে তাহলে নবিসামের হাদিস যদি থেকে কেউ যদি বিমুখ হয়ে যায় তাকে বিভিন্ন ধরনের ফেতনা তাকে গ্রাস করে নেবে হাদিস অস্বীকার করার পরিণতি জাহান নাম আমার প্রত্যেক উম্মতেই জান্নাতে প্রবেশ করবে শুধুমাত্র যারা আমাকে অস্বীকার করে সুহান আল্লাহ আমাকে যারা অস্বীকার করে তারা ছাড়া সব উম্মত আমার জান্নাতে যাবে সোহান জিজ্ঞাসা করেন আপনাকে অস্বীকার করে কারা তখন আল্লাহ রসুল সাল্লাম বললেন মান আতা আনি দাখাল জান্না ওয়ামান আসানি ফাকাদ আবা যে আমার আনুগত্য করে সে জান্নাতে যাবে ওয়ামান আসানি ফাকাদ আবা যে আমার নির্দেশ মানতে অস্বীকার করে সে জাহান্নামে যাবে সেই অস্বীকারী এরকম অসংখ্য আয়াত আর হাদিস রয়েছে কোরআনে কারিমে নবিসাম হাদিসে যে হাদিসকে মেনে নিতেই হবে হাদিস মানা উম্মতের জন্য মুমিনের জন্য বাধ্যতামূলক সোহানকাল্লাহ হামদিকা সাদু আল্লাহ ইহ ইল্লা